রাত আত্মহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো চলতে পথে ঝঞ্ঝা তুফান আসবে জানি তাই বলে কি থমকে যাবে জিন্দেগানি চলতে পথে ঝঞ্ঝা তুফান আসবে জানি তাই বলে কি থমকে যাবে জিন্দেগানি দিগ্বিজয়ের এই অভিযান থামবে না কো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো সব গোলামির জিঞ্জিরে আজ কুড়াল মারো আর কত চুপ থাকবে এবার কণ্ঠ ছাড়ো সব গোলামির জিঞ্জিরে আজ কোড়াল মারো আর কত চুপ থাকবে এবার কণ্ঠ ছাড়ো হাত গুটিয়ে থাকলে বিজয় আসবে না কো হাত গুটিয়ে থাকলে বিজয় আসবে না কো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো আর কতকাল বদ্ধ মাতাল থাকবে নেশায় থাকবে চেয়ে কোন সুদিনের মিথ্যে আশায় আর কতকাল বদ্ধ মাতাল থাকবে নেশায় থাকবে চেয়ে কোন সুদিনের মিথ্যে আশায় কোন সে জ্বালায় শূন্য থালায় ভিক্ষা মাগো কোন সে জ্বালায় শূন্য থালায় ভিক্ষা মাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগ হক বাতিলের চলছে লড়াই চলবে আরো জয় পরাজয় হোক বা না হোক সামনে বাড়ো হক বাতিলের চলছে লড়াই চলবে আরো জয় পরাজয় হোক বা না হোক সামনে বাড়ো রক্ত চোষার তখতে আগুন জ্বালিয়ে রাখো রক্ত চোষার তখতে আগুন জ্বালিয়ে রাখো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো নিঃস্বরা আজ বিশ্ব জয়ের তুলছে আওয়াজ মরবেই গল চড়ুই পাখির মার খেয়ে বিশ্বরাজ বিশ্ব জয়ের তুলছে আওয়াজ মরবে গল চড়ুই পাখির মার খেয়ে আজ আসবে ফাগুন ময়দানে খুন ঢালতে থাকো আসবে ফাগুন ময়দানে খুন ঢালতে থাকো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো